আমি কোরআনের কর্মী আছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি কারাগার থেকে গানে গানে কথা বলছি সবার তরে আমি ভালো আছি বেশ ভালো আছি নে দুঃখ বেদনা কোনো শুধু দোয়া চাই সবে দোয়া করো যারা তোমরা আমাকে চেনো আমি সত্য পথের পথিক বন্ধু শুধু এই দোষ বলে আজ বহুদিন মাস কারাগারে আছি বাতিলের রোশানলে আমি সত্য পথের পথিকে বন্ধু শুধু এই দোষ বলে আজ বহুদিন মাস কারাগারে আছি বাতিলের রোশানলে তবু দুঃখ করি না আল্লাহ সহায় নেই নেই কোনো ভয় আমি বিশ্বাস করি মিথ্যাচারের হবে হবে পরাজয় আমি নাই থাকি তিন খাতায় এক আছি আছি বেশ ভালো শুধু বহুদিন ধরে দেখে না দু চোখ বাহিরের কোনো আলো আমি রাজপথ ছেড়ে আছি বহু দূরে সাথীদের নেই খোঁজ তাই দেখার স্মৃতির আশায় আশায় কেটে যায় দিন রোজ বুঝি দেখেনি দু চোখ বহুদিন ধরে দুঃখিনী মায়ের মুখ আর বাবার স্নেহের কথা মনে পড়ে কেঁদে কেঁদে উঠে বুক আমি মাঝে মাঝে দেখি গ্রিলের পাশে দাঁড়িয়ে কাঁদছে মা তার কাদা কাদা মুখ দেখে যায় কিছু বলতে যে পারি না আমি মাঝে মাঝে দেখি গ্রিলের পাশে দাঁড়িয়ে কাঁদছে মা তার কাদা কাদা মুখ দেখে যায় কিছু বলতে যে পারি না আমি পরক্ষণে নিজেকে চিনিয়া ভুলে যাই সব কথা আর মাকে বলি মা ভালো থেকোই বলে করি শেষ কথা আমি মমতার সব হাতছানি ভুলে তাহাদের কথা ভাবি যারা দিনের তরে নির্যাতনা নিপীড়ন সয়ে জানি যারা দিনের আলোয় আলোকিত চায় দেখতে এই জমিন আর পাজরের রাঙা খুন ঢেলে দিয়ে পরিশোধ করে রে আমি তাহাদের চেয়ে অনেক তুচ্ছ অনেক স্বার্থ তাই তাহাদের মতো পারিনি হতে পড়ে আছি কারাগার আমি তাহাদের চেয়ে অনেক তুচ্ছ অনেক স্বার্থপর তাই তাহাদের মতো পারিনি কোহতে পড়ে আছি কারাগার আমি পারিনি কোহতে মালিকের মতো সেই সৌভাগ্যবান যিনি দিনের তরে নিজের জীবন করে গেছে কোরবান আ হা হা Ah, oh, oh, oh.